সে ইসলামী ব্যক্তিত্বে পরিণত হতে পারবে না তার মধ্যে শেরেক কফর বেদাত নেফাক ইত্যাদি তার মধ্যে ঢুকে যাবে এবং তার ইসলামিক যে ব্যক্তিত্ব রয়েছে পার্সোনালিটি রয়েছে শখসিয়া রয়েছে শখসিয়াল ইসলামিয়া এটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে এক্ষেত্রে আমরা অনেকগুলো মূলনীতির কথা বলেছি প্রথম মূলনীতি বলেছি যে তাদেরকে কালিমাতুর তাওহিদ শিক্ষা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানুয়া তালার পরিচিতি তাদেরকে জানাতে হবে আল্লাহর কাছেই প্রার্থনা করতে হবে আল্লাহর কাছেই চাইতে হবে তিনি সবসময় মানুষকে দেখছেন যা কিছুই ঘটে আল্লাহর পক্ষ থেকে ঘটে ইত্যকার মৌলিক বিষয়গুলো তাদেরকে জানাতে হবে যেগুলো আল্লাহ সুবহানুয়া তালার সাথে ইমান সংক্রান্ত আল্লাহ সুবহানুয়া তালাকে ভালোবাসতে হবে এই দ্বিতীয় মূলনীতি আর তৃতীয় মূলনীতি ছিল আমাদের আলোচনায় আমরা সেটি করেছি যে রাসুল্লাহ সাল্লামের ভালোবাসা এবং তার পরিবার পরিজনের ভালোবাসা সাহাবাই কালামের ভালোবাসা শিশুদের অন্তরে প্রথিত করে দিতে হবে শক্তভাবে মজবুতভাবে সেগুলো তৈরি করে দিতে হবে এই ক্ষেত্রে আমরা কয়েকটি মূলনীতির কথা বলেছি প্রথম মূলনীতি হচ্ছে যে আমরা দেখি শিশুদের ভালোবাসায় শিশুদেরকে রাসুল ইসলামের ভালোবাসায় উদ্বুদ্ধ করতে রাসুল্লাহ সাল্লাহাম এবং সাহাবাই কামরাদি আল্লাহ তালাহম তারা কি করতেন সেই বিষয়গুলো নিয়ে আমরা একটি সিরিজ আলোচনা করছি প্রথম আমরা বলেছি যে এই ক্ষেত্রে আমাদেরকে প্রথম করণীয় হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম যে সকল কাজ করতে বলেছেন যেগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো করা এবং অন্য কাজগুলো থেকে বিরত থাকার ক্ষেত্রে শিশুদেরকে আমাদের উৎসাহিত করতে হবে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে তাদেরকে গাইড করতে হবে এবং সেক্ষেত্রে তাদেরকে প্রয়োজনে তাদেরকে প্রয়োজনে সেক্ষেত্রে ডিসিপ্লিন করতে হবে সেখানে আমরা অনেকগুলো দৃষ্টান্ত বলেছি দ্বিতীয়ত বলেছি আমরা যে রাসুল্লাহ সাল আলী আসলামের বিরুদ্ধে তার সম্মান তার মর্যাদা তার সাহাবাই কারাম এবং তার তার পরিবার পরিজনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের বুদ্ধিবৃত্তিক যুদ্ধ করতে হবে ইন্টেলেকচুয়াল ওয়ার এটা the war is not always physical সবসময় যুদ্ধ কিন্তু শারীরিকভাবে নয় এটি মনস্তাত্ত্বিক যুদ্ধ অথবা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ is more important than any physical war এই বিষয়টি আমরা আপনাদের সামনে গতবার গত পর্বে আলোচনা করেছি এবং সেই ধারাবাহিকতায় আমরা বলেছে যে শিশুদেরকে রাসৌল্লা সাল আলী আসলামের ভালোবাসায় যদি আমাদেরকে উদ্বুদ্ধ বা অনুপ্রাণিত করতে হয় প্রশিক্ষিত করতে হয় তাহলে রাসৌল্লাহ সাল আলী আসলামের সাহাবাইক আমরা আল্লাহ তালাহম যেটি ভালোবেসেছেন সেগুলো ভালোবাসা এবং তারা যেগুলোকে অপছন্দ করেছেন সেগুলোকে অপছন্দ করা ঘৃণা করা এর প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমরা সর্বশেষ যে বিষয়টির উপরে টাচ দিয়েছিলাম তা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এর হাদিসগুলো শিশুদেরকে মুখস্থ করাতে হবে এর মাধ্যমে কিন্তু So. রাসুল্লাহামের ভালোবাসা তার পরিবার পরিজনের ভালোবাসা শিশুদের মধ্যে তৈরি করে দিতাম আমরা দেখি যে রাসুল নাতি হাসান রাজি আল্লাহ তালাহু তিনিও উল্লাহ সাল্লামের পক্ষ থেকে শোনা হাদিস মুখস্থ করেছেন আনাস রাজি আল্লাহ শিশুদের আলোচনা যেহেতু শিশুদের কথাই আমরা বলছি আনাস রাজি আল্লাহ তান তিনি মুখস্থ করেছেন সামুরা বিন জুন্দুব রাজি আল্লাহ তালাহু তিনি মুখস্থ করেছেন তিনি বলেছেন এটি ইমাম বুখারি রহমুল্লাহ এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন যে লাকাদ কুন্তু আলা আহদি রাসুলিল্লাহি গোলামান রাসুল্লাহ সাল্লামের সময়ে আমি ছিলাম একটি বালক শিশু এবং ফাকুন্তু আহফাজু আনহু আমি তার থেকে রাসুল্লাহ সাল্লামের থেকে হাদিস মুখস্থ করতাম ফামা ইয়ামনাউনি মিনাল কৌলি ইল্লাহ হুনা রিজালান হুম আসান্নু মিন্নি কিন্তু আমি কথা বলতাম না কারণ সেখানে রাসুলের সামনে আমার চেয়ে অনেক বেশি বয়সের লোকেরা উপস্থিত থাকতো সেজন্য আমি সেখানে কথা বলতাম না কিন্তু রাসুলের হাদিসগুলো আমি মুখস্থ করে নিতাম সাহাবাই কামরাদি আল্লাহ তার আনহুম যারা জুনিয়র সাহাবাই কারাম তারা এভাবে রাসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিসগুলো মুখস্থ করে নিয়ে তারা তাদের মাঝে রাসুলের প্রেম তারা জাগরুক রাখতেন সদা জাগ্রত রাখতেন এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা চমৎকার একটি ঘটনা এবার আপনাদের সামনে বলবো যেটা শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ কে নিয়ে সংগঠিত হয়েছে এটি ইমাম ইমাম আহমেদ তিনি তার আব্দুল হাদি আহমদ আব্দুল হাদি তিনি তার রকুদ ইসলাম ইবনে তাইমিয়া গ্রন্থে তিনি ঘটনাটি বর্ণনা করেছেন তিনি বলছেন আহমদ আব্দুল হাদি তিনি নিজেই আহমদ তাইমিয়া রাহেমহুল্লাহ সম্পর্কে মোহাম্মদ ইবিন আহমেদ ইবিন আব্দুল হাদি তিনি বলছেন যে একবার দামেশকে সিরিয়াতে সর্বত্র ছড়িয়ে পড়ল একটা শিশু এর অসম্ভব প্রতিভা তার প্রচণ্ড ধীর শক্তি তার মুখস্থ শক্তি খুবই শক্তিশালী যা শুনে সে একবারই সব কিছু তার মুখস্থ হয়ে যায় এবং যা শুনে খুবই দ্রুত সে এটি ক্যাচ করে সে এটি উপলব্ধি করে বুঝতে পারে এই এরকম একটি সংবাদ চারিদিকে ছড়িয়ে যায় অতএব হলব এর আউলামায় কেরাম হলব এটিও আপনার সিরিয়ার একটি অঞ্চলের নাম সেখানকার ওলামায় কেরাম তারা চিন্তা করলেন যে তারা দামেশকে যাবেন এবং গিয়ে তারা দেখবেন যে আসলে এই শিশুটি কে তখন তিনি বললেন সেখানে তিনি গেলেন দামেশকে গেলেন হচ্ছে এই যে মাহমদ বিন আহমদ আব্দুল হাদি তিনি বললেন যে আমি দামেশকে সিরিয়াতে গেলাম এবং গিয়ে সেখানে আমি লোকজনকে জিজ্ঞেস করলাম যে এখানে নাকি একটি শিশু আছে তার নাম আহমদ ইবনে তাইমিয়া এবং খুবই দ্রুত সে মুখস্থ করে আমি একটু তাকে দেখতে এসেছি আমি তাকে দেখতে এসেছি তখন একজন খাইয়াত খাইয়াত মানে হচ্ছে এই যে দর্জি একজন দর্জি তখন বলল যে এই রাস্তা দিয়েই তিনি যান মাঝে মাঝে যেখানে তিনি পড়াশোনা করতে যান সেখানে এই রাস্তা দিয়ে তিনি যান এখনও তিনি এই রাস্তা দিয়ে যাননি আপনি এখানে অপেক্ষা করুন তাহলে আপনি কিছুক্ষণ পরে তাকে দেখতে পাবেন কিছুক্ষণ পরে দেখা গেল যে আহমদ এবিন তাইমিয়া রাহেমাহুল্লাহ তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেখানে তিনি পড়তেন অর্থাৎ যে মক্তব মক্তবের উদ্দেশ্যে তিনি যাচ্ছেন শেখ আল হালবি তিনি এই যে আহমদ মোহাম্মদ এমনে আহমদ আব্দুল হাদি আল হালবি তিনি বলছেন যিনি হালব অঞ্চলে আমরা একথা আগে বলেছি যে তিনি তখন বললেন যে আমি সেখানে কিছুক্ষণ বসলাম দেখা গেল যে কিছুক্ষণ পরে একদল বাচ্চা শিশু সেখান দিয়ে যাচ্ছে তখন ওই যে দর্জি দর্জি ব্যক্তি আমাকে লক্ষ্য করে বলল যে এই যে একটি শিশু এই শিশুর কথাই আপনি বলছিলেন এই সে শিশু এবং তার হাতে দেখা গেল যে অনেক বড় একটা কাঠ এর টুকরা যেখানে তিনি লিখতেন মানে লেখার জন্য একটা আমরা এখন যদি বলি যে সেটা আপনার ওই যে লেখার কোনো একটি কাঠ এরকম কোনো একটা জিনিস বা স্লেট আমরা বলতে পারি যে একটা স্লেট নিয়ে তিনি যাচ্ছিলেন এই স্লেটটা তার হাতে ছিল আহমদ ইবিন তাইমিয়া রাহেমাহুল্লাহর তখন এই শেখ আল শেখ আল হালবি তারে ডাক তাকে ডাকলেন এবং ডেকে তার হাত থেকে ওই যে স্লেটটা অনেক বড় একটা স্লেট এটা তার কাছ থেকে নিলেন এবং নিয়ে তার দিকে বলে তাকিয়ে বললেন যে এটা তুমি মোছো এখানে লেখা ছিল কিছু নিশ্চয় সেখানে কোনো দিনে আইলেন লেখা ছিল তিনি বললেন যে এটা তুমি মোছো আমি তোমাকে বলবো তুমি লিখবে এরপর তোমাকে আমি জিজ্ঞেস করব তখন তিনি আহমেদ বিন তাইম রাহমুল্লাহ তিনি স্লেটে যা কিছু লেখা ছিল এগুলো সব তিনি মুছলেন মোছার পরে আশাইখ আল হালবি তাকে কতগুলো হাদিস এগারোটি হাদিস তিনি তার জন্য উল্লেখ করলেন এবং অন্য বর্ণ অনুসারে তেরোটি হাদিস তিনি তার জন্য উল্লেখ করলেন এবং বলেন যে তুমি এগুলো লেখো তখন তিনি এগুলো লেখলেন লেখার পর এবার আহমদ তাইমিয়াকে লক্ষ্য করে শেখ আল হালবি বললেন যে ঠিক আছে তুমি এবার আমাকে হাদিসগুলো বলো তো তুমি যেগুলো মুখস্থ করেছো এগুলো তুমি আমাকে বলো তো তুমি যেগুলো শুনেছ এগুলো যেগুলো লিখেছো তুমি এগুলো বলো তো আর তখন শেখ হালবি এটি নিজের হাতে তিনি লেখাগুলো মুছে দিলেন মুছে দিয়ে এবার আমাদের তাইমিয়াকে বললেন যে তুমি এবার বলো আমাদের তাইমিয়া কিছুক্ষণ চুপ করে থেকে তারপরে তিনি এবার তাকে হুবহু তা তিনি যা শেখ আল হালবি তাকে বললেন হুবহু তিনি তাকে তা শুনিয়ে দিলেন একেবারে বিন্দু সহ কমা সহ দাড়ি সহ আহমদ ইবনে হাইমিয়ার তাইমিয়ার এই যে জ্ঞান এই প্রজ্ঞা দেখে তখন শেখ আল হালবি তিনি খুবই অবাক হয়ে গেলেন এবার তিনি বলেন যে ঠিক আছে আমি এবার তোমাকে আইদাত আসানিদ কয়েকটা সনদ এই যে হাদিসগুলো বর্ণনা করেন হাদিসের কয়েকটি সনদ এবার আমি তোমার উদ্দেশ্যে বলবো তুমি এগুলো লেখো এবং তিনি লিখলেন লেখার পরে এবার শেখ আল হালবি বললেন যে এবার আমি তুমি এগুলো আমাকে বলো তখন ইবনে তাইম রহমাল্লাহ তিনি একবার একটু চুপ থাকলেন চুপ থাকার পরে তারপরে তিনি বহু সনদগুলো তিনি তাকে বলে দিলেন তখন ফাক্কা আমার শেখ ওয়াহুয়া ইয়াকুল তখন এই শেখ অর্থাৎ শেখ আল হালবি বিশাল বিখ্যাত মহাদ্দেস তিনি দাঁড়িয়ে বললেন ইন আশাহাজা সবিউ মিসলুহু যে এই যদি বেঁচে থাকে তাহলে বিশাল বড় ব্যক্তিত্বে পরিণত হবে একজন ইসলামিক পার্সোনালিটি ইসলামিক ব্যক্তিত্বে পরিণত হবে তার মতো আমি আর কাউকে দেখি না প্রিয় দর্শক আমরা এই ঘটনা থেকে যেটি বোঝাতে চাই যে শেখুল ইসলাম ইবনে তাইমা রহমুল্লাহর মা তার বাবা তাকে যাতে ছোটকাল থেকেই তিনি হাদিস মুখস্থ করেন এই চ্যানেল এই পথে এই পদ্ধতিতে তাকে ঢুকিয়ে দিয়েছিলেন আমাদের সন্তানদের মাঝে যদি আমরা রাসুলের প্রেম ভালোবাসা তৈরি করতে চাই তাহলে এরকম তাদেরকে রাসুলের হাদিস মুখস্থ করতে করতে আমাদেরকে অনুপ্রাণিত করতে হবে রাসুল্লাহ সাল্লামের হাদিস যদি মুখস্থ করে তাহলে সন্তানদের জন্য এই এই হাদিস যে মুখস্থ করাবো এই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার যাতে আমাদের সন্তানরা রাসুলের হাদিস মুখস্থ করার মাধ্যমে এই চ্যানেলেই তারা রাসুলের ভালোবাসা তাদের অন্তরে তৈরি হয়ে যায় রাসুল ইসলামের ভালোবাসা তারা বুঝে এবং যদি তারা ভালোবাসে তখনই তিনি তারা রাসুল্লাহ সাল আলহি আসলামের মর্যাদা রক্ষা করার জন্য তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য তার রেখে যাওয়া শরীয়ত তার রেখে যাওয়া আদর্শকে জীবন্ত করার জন্য তারা কাজ করবে এই জন্যই তাদের রাসুলের প্রেম তাদের মধ্যে তৈরি করে দেয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, এক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় বলবো প্রথমত হচ্ছে তারা যদি কোনো হাদিস মুখস্থ করে তখন তার বিনিময়ে তাদেরকে কিছু গিফট প্রদান করা যেমন এখানে আল খতিব আল বাগদাদি রহমুল্লাহ তিনি তার শরফু আসহাবিল হাদিস এ গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে আর নাদার এবং হারেস তিনি বলছেন সামিয়াত ইব্রাহিম ইবনে আদহাম ইব্রাহিম ইবনে আদহামকে আমি বলতে শুনেছি কল আলী আবি আমার পিপা পিতা অর্থাৎ আদহাম ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলছেন যে আমার পিতা আমাকে বলতেন ইয়া বুনাইয়া উতলুবিল হাদিস হে আমার সন্তান তুমি হাদিস মুখস্থ করো হাদিস অন্বেষণ করো ফাকুল্লামা সামি একটা হাদিস আন যখনই তুমি একটি হাদিস শুনবে ও হাফিজ তাহু এবং তুমি তা মুখস্থ করবে তাহলে ফালাকা দিরহামন তোমাকে আমি একটা করে দেরহাম দেবো তাহলে উইথ এভরি হাদিস I will give you a দেরহাম with the memorization of every হাদিস এভাবে সন্তানকে উদ্বুদ্ধ করে আপনি আপনার সন্তানকে বলুন যে তুমি একটি হাদিস মুখস্থ করলে আমি তোমাকে একশো টাকা দেবো অথবা তোমাকে আমি একটি চমৎকার গিফট প্রদান করবো in this way you should encourage your children আপনি ফতলাবতুল হাদিস আলাহাদা তখন এই ইব্রাহিম আদহাম বলছেন যে এর উপর ভিত্তি করে আমার হাদিস চর্চা শুরু হয় আমি যে হাদিস মুখস্থ করি এইটি কিন্তু এর মাধ্যমেই শুরু হয় প্রিয় দর্শক প্রথমত যে বিষয়টি বলতে চাই তাহলে যে আমাদের সন্তানদেরকে তারা হাদিস মুখস্থ করবে বা ইসলামের কাজ করবে তার উপর ভিত্তি করে তাদেরকে এক ধরনের গিফট প্রদান করা এটি কিন্তু তাদেরকে অনুপ্রাণিত করা তাদেরকে প্রেরণা দেয়া তাদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে দু নম্বর হচ্ছে আমরা দেখি যে সালফে সালেহ এর সালফে সালেহীন তাদের সন্তানরা তারা ওলামাই কেরামদের খেদমত করতেন যারা হাদিস চর্চা করতেন হাদিস চর্চা করতেন এমন ওলামায় কেরামদের খেদমতে তারা তাদের নিজেদেরকে নিয়োজিত রাখতেন এর মাধ্যমেই তারা কিন্তু হাদিসের প্রতি ভালোবাসা এবং এবং তার মাধ্যমেই রাসুল ইসলামের ভালোবাসা তারা তাদের অন্তরে তৈরি করতেন যেমন আমরা আল মুহাদ্দেস আল ফাসেল এই গ্রন্থে সুফিয়ান ইবনে ওয়াইনাকে তাকে আমরা বর্ণনা করতে দেখছি যে তিনি নিজে বলছেন তার নিজের ব্যাপারে সুফিয়ান ইবনে ওয়াইনা রাহেমাহুল্লাহ বিখ্যাত বিখ্যাত তাবিই তিনি বলছেন যে কেন আবি সয়রাফিয়ান বিল কুফা আমার পিতা কুফায় তিনি সয়রাফি সয়রাফি মানে হচ্ছে যিনি আপনার ওই যে এই যেগুলো কারেন্সি অর্থাৎ মুদ্রা মুদ্রা এর মুদ্রা ক্রয় বিক্রয় ইত্যাদি তিনি কাজ করতেন কিন্তু এমন হলো যে তাকে প্রচুর পরিমাণ ঋণ পেয়ে বসলো তিনি আমাদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন আমরা মসজিদে হারামে গেলাম সেখানে জোহরের সালাত আদায় করার জন্য আমি মসজিদে হারামের দরজায় বসে থাকলাম এটা সুফিয়াম রাহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন এবং সুফিয়ান ইবনে ওয়াইনার মতো বিখ্যাত মুহাদ্দেস কিভাবে তিনি মুহাদ্দেস হাদিসের চর্চা করেছেন তার একটি এক্সাম্পল কিন্তু এখানে বর্ণনা করছি তিনি বলছেন যে আমি সেখানে মসজিদের দরজায় বসে থাকলাম দেখা গেল যে একজন একজন শেখ একজন scholar Islamic scholar scholar of Islamic scholar of হাদিস হাদিসের একজন স্কলার তিনি সেখানে আসলেন তার গাধাটিকে নিয়ে এবং এসে তিনি আমাকে যখন দেখলেন যে দরজায় বসে আছি তিনি আমাকে বলেন আমসিক কায়দা হাজ হিমার এই যে আমার যে এই বাহনটি এই বাহনটি তুমি একটু ধরে রাখো এটিকে তুমি একটু পাহারা দাও এটি এটির লাগামটা তুমি ধরে রাখো আমি হাত্তা দুখল মসজিদে আর কা আমি মসজিদে ঢুকবো এবং দুরাকা সালাদ আদায় করবো অথবা আমি সালাদ আদায় করবো তখন সুফিয়ান ইবনে ওয়াইনা বলছেন যে মা আনা বিফা আইলিন আউ তো হাদিসনি আমি কাজ করব না অথবা আপনি আমাকে কিছু হাদিস বর্ণনা করুন আমাকে কিছু হাদিস বলুন তাহলে আমি কাজ করবো অন্যথায় আমি আপনারই কাজ করে দেব না এখন see the condition the the child is giving to this Sheikh এই শেখকে যে কন্ডিশন যে শর্ত এই শিশু দিচ্ছে সে শর্তের প্রতি একটু তাকিয়ে দেখুন তিনি বলছেন যে আপনি আমাকে যদি হাদিস না বলেন তাহলে আমি এই কাজটি করব না কলা তখন এই স্কলার তিনি বললেন হাদিসি আপনি তুমি হাদিস দিয়ে কি করবে তুমি তো শিশু তুমি অস্তাস করা নেই তিনি আমাকে ছোট মনে করলেন তিনি সুফিয়ান ইবনু ওয়াইনা বলছেন তিনি আমাকে ছোট মনে করলেন এবং বললেন যে তুমি হাদিস দিয়ে কি করবে তুমি তো ছোট মানুষ তখন আমি বললাম হাদিস নি আমাকে আপনি বললুন আমি না হয় আপনার কাজটি করব না তাহলে আপনি আমাকে যদি হাদিস বলেন তাহলে আমি আপনার এই ঘোড়াটি আপনার গাধাটিকে আমি এইভাবে ধরে রাখব এবং আপনি সালাত পড়ে এসে আপনি আপনার এটি নিয়ে যাবেন তখন তিনি কি করলেন আমাকে হাদিস বর্ণনা করলেন তখন তিনি বললেন হাদ্দাসানি জাবের আন আবদুল্লাহ ওয়াহাদ্দাসানা ইবনু আব্বাস এভাবে তিনি জাবির ইবনে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহোম এদের প্রত্যেকের থেকে কিছু হাদিস বর্ণনা করলেন ফাহাদ্দাসানি বিসামানিয়াতি আহাদিস তিনি বললেন আমাকে তিনি আটটি হাদিস সামানিয়া যে আটটি হাদিস তিনি আমাকে বর্ণনা করলেন তারপরে ফামসক্ত হেমা রাহু আমি তার হেমার তার গাধাটিকে আমি ধরে রাখলাম এবং তিনি আমাকে যে হাদিসগুলো বললেন এই হাদিসগুলো সব আমি মুখস্থ করলাম যখন তিনি সালাত আদায় শেষ করলেন তিনি বের হয়ে আসলেন তিনি আমাকে বললেন মা না ফায়কা মা হাদ্দাস তু কাবিহি আমি তোমাকে যে হাদিসগুলো বলেছি এগুলো দিয়ে তোমার কি উপকার হয়েছে অথচ তুমি কিন্তু আমাকে অনেকক্ষণ দাঁড়া করিয়ে রাখলে এখানে সালাত আদায় করতে দিলে না তুমি আমার ঘোড়াটি গাদাটি এভাবে ধরে রাখলে হতো তুমি আমাকে কতক্ষণ দাঁড়িয়ে রাখলে কথা বললে আর তাহলে তুমি হাদিস শুনে কি হলে তখন তিনি বললেন যে সুফেন এবং ওয়াইনা বললেন যে হাদ্দাস্তানি বিখাদা আপনি তাহলে শুনুন আপনি আমাকে এই হাদিস বলেছেন এই হাদিস বলেছেন এই হাদিস বলেছেন এই বলে ফারাদাত আলাইহি আমা তিনি যতগুলো হাদিস আমাকে বর্ণনা করেছেন সবগুলো হাদিস আমি তাকে বলে দিলাম সবগুলো হাদিস আমি তাকে বলে দিলাম ফাকালা তখন তিনি বললেন আল্লাহ হুফিক আল্লাহ তোমাকে বরকত দান করুন তাল গাদান ইলাল মজলিস আগামীকাল তুমি আমার আলোচনা সভায় আসো আগামীকাল তুমি আমার মজলিসে আসো আমার হালাকায় আসো যেখানে আমি হাদিসের দর্জ দিয়ে থাকি ফাইদান হুয়া আমর এবনে দিনার আসলে যিনি এই শেখ তিনি কে তিনি হচ্ছেন আমর এবনে দিনার আমর এবনে দিনার রাহেমাহুল্লার কাছে সুফিয়ান ইবনে ওয়াইনা রাহেমাহুল্লাহ তিনি হাদিস শিখেছেন এবং শেখার আপনি দেখুন কি স্ট্র্যাটেজিক্যালি কি ইন্টারেস্টিংলি তাদের সাথে মিট হয়েছে এবং তারা হাদিস শিখেছেন এভাবে হাদিস শেখা বা জ্ঞান অর্জনের একটা প্রবণতা আমাদের সন্তানদের মাঝে তৈরি করে দেয়া এটা আমাদের জরুরি যদি রাসুলের ভালোবাসা আমরা তাদের মধ্যে তৈরি করে দিতে পারি দিতে চাই এবং এই ক্ষেত্রে আজকে সর্বশেষ যে বিষয়টিতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব তা হচ্ছে আমরা কখনো কখনো দেখি যে শিশুরা রাসুল্লাহ সাল আলহি হাদিস শেখার জন্যে তারা যাতে সফর করে তারা যাতে জার্নি করে তারা যাতে ট্রাভেল করে তারা যাতে রেহেলা গ্রহণ করে রেহেলার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা অনুপ্রাণিত করা এখানেও আরেকটি চমৎকার ঘটনা আমরা বর্ণনা করছি খতিব আল বাগদাদি রহমুল্লাহ তিনি আলী এবং আসিম এর সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করছেন যে আলী এবনে আসিম এর পিতা আলী এবনে আসিমকে বললেন এক লক্ষ এক লক্ষ দিনার তাকে দিরহাম তাকে দিয়ে বলেন এদ হাফালা আর আলাকা ওয়াজহান ইল্লাবি আমি আলফে হাদিস তুমি আমার কাছ থেকে চলে যাও এক লক্ষ হাদিস মুখস্থ করার আগে তুমি আর আমার কাছে আসবে না আমি যাতে তোমাকে না দেখি আমি তোমাকে এক লক্ষ দের হাম দিয়ে দিলাম এবং এক লক্ষ দের হাম নিয়ে এবার এই আলী ইবনে আসেম তিনি হাদিস চর্চা করার জন্য তিনি বের হয়ে গেলেন তিনি এবং তার সাথে হাসিম নামক আরেকজন তারা দুজন বের হয়ে গেলেন তারা কুফ হয়ে গেলেন তারা সেখানে মনসুরের সাথে সাক্ষাৎ করতে চান মনসুরের কাছ থেকে তারা হাদিস শিখবেন তারা বললেন যখন আমরা রাস্তার মধ্যখানে গেলাম দীর্ঘ পথ অতিক্রম করলাম প্রতিমধ্যে একজন লোকের সাথে দেখা হলো আমরা আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাচ্ছ সে বলল যে আমায় আসলে প্রচুর ঋণ গ্রস্ত রয়েছে আমি ঋণের বোঝায় পেরেশান হয়ে গিয়েছে আমি কি করব বুঝতে পারছি না তখন আমি তাকে বললাম যে ঠিক আছে তুমি চলে যাও আমার কাছে চার হাজার দেড়হাম আছে আমি তোমাকে আমার কাছে চার হাজার দেড়হাম আছে আমি তোমাকে সেই দেড়হাম দিয়ে দেবো তুমি তাহলে চলে যাও এবং পরের দিন আমি তাকে দু হাজার দেড়হাম দিলাম দিয়ে তারপরে আমি চলে গেলাম এর মধ্যে হাসিম তিনি কুফায় ঢুকলেন কুফায় ঢুকে সকালবেলা তিনি ঢুকলেন মানসুরের কাছে তিনি গেলেন তার কাছ থেকে তিনি চল্লিশটি হাদিস তিনি শিখলেন কিন্তু আমি কি করলাম আমি আসলে গোসলখানায় ঢুকলাম একটু ফ্রেশ হলাম আমি বিকালে কুফায় ঢুকলাম এবং বিকালে কুফায় ঢুকে দেখি যে সেখানে একটা জানাজা এবং জিজ্ঞেস করলাম কার জানাজা হচ্ছে বলে মানসুরের জানাজা অর্থাৎ যাকে উদ্দেশ্য করে তিনি সফর করে কুফায় আসলেন মানসুরের জানাজা হচ্ছে তখন তিনি বললেন আলী এমনি আসেন যে আমি বসে তখন কান্না করা শুরু করলাম একজন লোক আমাকে বললেন যে তুমি কান্না করছো কেন আমি বললাম যে আমার বাবা আমাকে পাঠিয়েছেন এভাবে শর্ত দিয়ে আমি মানসুরের কাছে এসেছি হাদিস শেখার জন্য এখন তো তিনি মারা গিয়েছেন তখন তিনি বললেন যে আমি কি তোমাকে এমন একজন ব্যক্তির সংবাদ দেব যিনি মনসুরের মায়ের বিয়ে দেখেছেন এরকম এরকম একজন ব্যক্তি বড় স্কলার আমি তোমার তোমাকে তার কথা বলবো তখন তিনি বললেন যে হ্যাঁ তখন তিনি আমাকে তার কাছে নিয়ে গেলেন আমি তার কাছে যাওয়ার পর তিনি আমাকে এক মাস ফাজা আলতু আকতুব আনহু শাহরান এক মাস আমি তার কাছ থেকে হাদিস লিখলাম এবং হাদিস শিখলাম শেখার পর আমি তাকে এবার বললাম মান আন্তা রাহেমাকাল্লাহ আপনি কি আপনার কাছ থেকে যে আমি এক মাস হাদিস শিখলাম আপনি কে তখন তিনি বললেন তুমি আমার কাছ থেকে এক মাস হাদিস শিখলে এক মাস হাদিস লিখলে অথচ তুমি আমাকে জানো না আমি হোসাইন এবনে আব্দুর রহমান আমি হচ্ছে হোসাইন এবনে আব্দুর রহমান বিখ্যাত তাবি বিখ্যাত মহাদ্দেস তিনি হোসাইন এবনে আব্দুর রহমান এবং তিনি হাদিস শিক্ষা করার পর তিনি হাদিস শিক্ষা যখন শেষ তখন তিনি বলেন আমি প্রায় এরকম লক্ষাধিক হাদিস শিখলাম আমার কাছে তখন সাবা দারাহিম অথবা তেসা দারাহিম অর্থাৎ ষাটটি বা নয়টি দিরহাম মাত্র বাকি আছে এর মধ্যে আমি আমার টার্গেটে পৌঁছে গিয়েছি এইভাবে আসালফে সালেহিনের সন্তানরা তারা হাদিস শিক্ষা করতেন তাদেরকে হাদিস শিক্ষা করার ক্ষেত্রে তারা উদ্বুদ্ধ করত তো প্রিয় দর্শক আমরা আমাদের সন্তানদেরকে যদি রাসুল আসলামের ভালোবাসায় উদ্বুদ্ধ করতে হয় তাহলে তারা হাদিস শেখার জন্য তাদেরকে অনুপ্রাণিত করতে হবে আমরা সেই বিষয়টি আলোচনা করেছি আগামী পর্বে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে এই বিষয়ে আরও কিছু কথা বলবো তখন অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করবেন সে প্রত্যাশায় হাদামা আইন্দি ওয়াল আলম আইন্দুল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ